نستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسرة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم রমজান শরীফ আমাদের সামনে উপস্থিত সময় বাকি আছে এখন থেকেই আমাদের অনেক জিম্মাদারি দায়িত্ব কর্তব্য শুরু হয়ে হাতিসে পাকের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাহ আলাই রমজান শরীফ আসার দুই মাস আগের থেকে রমজান শুরু হওয়ার দুই মাস পূর্ব থেকে এই রমজান শরীফ পাওয়ার জন্য এর ভয়াজ বার্তার লাভ করার জন্য দোয়া শুরু করতেন এবং নিজেকে প্রস্তুত করতেন যে দোয়া তিনি করতেন হাদিসের মধ্যে আসতেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان এগুলো তিনি পড়ার অর্থ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা রমজান পাওয়ার জন্য আল্লাহ তালা দোয়া করো এবং নিজেকে রমজানের ফজিলত পাওয়ার জন্য প্রস্তুত কর গাফেল অবস্থায় যে ব্যক্তি রমজান শরীরে প্রবেশ করল সে ব্যক্তি রমজানের আয়ের বরকত থেকে মাহরুম থাকবে আর আগের থেকে প্রস্তুতি নিয়ে গোলা বর্জন করে যে রমজান শরীফে প্রবেশ করল সে প্রথম দিন থেকেই যখন থেকে রমজান শরীফের চাঁদ দেখা গেল তখন থেকে আল্লাহ রহমত বরকত খায়ের এর মধ্যে কেমন করেছে ডুব দিল রহমতের ভিতরে ডুব দিল বৃষ্টির মতো রহমত তারপরে বর্ষিত হতে থাকবে এর জন্য প্রস্তুত করতে হবে নিজের জেন্দিগিকে অনুসন্ধান করতে হবে জানার জেন্দিগির মধ্যে কোন নাফারমানি রয়ে গেছে কিনা রমজান আমরা দিচ্ছেন মুক্তাকি বানানোর জন্য মুক্তাকি হয় গোনা ছেড়ে দেওয়ার দ্বারা মুক্তাকি হয় গোনা বর্জন করার দ্বারা সন্ধ্যা শরীফ সে পাইল মোনা আগের মতো চলতেছে এর রমজান তার কোনো ফায়দা হবে কোনো ফায়দা হবে এ তো কামারের লোহা এক বাড়ি দেয় যেই আর এক বাড়ি দেয় সেই অর্থাৎ লোহা লোহায় হয়ে গেছে এটা আর কিছু হবে এর সেই অবস্থা এগারো এখনো তার গাফলার দূর হয়নি তো আল্লাহ রসুল সাল্লাম বরফোয়া করে রমজান পাইল নিজেকে অলি বানাইতে পারল না গুণামুক্ত হইতে পারল না একজন জন্য হুজুর আলাইসালাম বদোয়া দিয়েছেন ইব্রাহিম আমিন বদোয়া দিয়েছেন হুজুরকে আমিন বলতে বলা হয়েছে এক রাওয়াতে পাওয়া যায় স্বয়ং রসুল্লাহ বদোয়া দিয়েছেন তিনবার ধ্বংস হয়ে যাবে রমজান তাই কিন্তু নিজেকে গুণামুক্ত করতে পারবো আর একটা আছে আল্লাহ তালা ইব্রাহিমকে পাঠাইছেন তিনি বক্তব্য করলেন বললেন আপনি আমার এই বক্তব্যের উপরে আমিন বলেন দুই রকম হাদিস কত মারাত্মক আমাদের জন্য একদিকে ফেরেস্তাদের সর্দার ইব্রাহিম আমিনের বক্তব্য আর একদিকে নবীদের সর্দার মোহাম্মদ রসুল্লাহ রোজা কিভাবে করবো রোজা রাখবো রোজা রাখবো এই ধরনের সম্পর্কে বলা হয়েছে বহু রোজাদার থাকবে কিন্তু আপনি পাশায় কষ্ট করা ছাড়া তার ফায়দা আল্লাহ তালা এর থেকে আমাদেরকে হেফাজত করেন আগের প্রস্তুতি নিয়ে আমরা যেন রমজানের হক আদায় করতে পারি আল্লাহ তালা তার কৌটিক দান আর এই দোয়া করতে থাকি اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان এখন যেহেতু রজব মাস করতেছে সামনে সাবান আসতেছে এই উভয় মাসে দেখা যায় মানুষ এলেন না থাকার দরুন মেহনত করতেছে এক কেসেমের লোক আছে মেহনতি করে তার চব্বিশ ঘন্টার ধান্দা পয়সা সে চিন্তা আবার করতেছে টাকা থাকলে বাঘের চোখ পাওয়া গেছে এই চিন্তা করার পরে সেখান থেকে কাটাইছে এমনকি অনেকে তার বাড়ির গেটে লিখে রাখছেন বলা মানুষ দিকে কেউ আল্লাহর নাম লিখে রাখে সে লিখে রাখছে তলা গেটের মধ্যে দলা লিখে রাখে অর্থাৎ তার খোদা হলো তলা কি পরিমাণ ডলারের বিশ্বাস তার কলমের মধ্যে ঢুকছে বস্তুবাদ এই টাইপের এদের এই বাবার বন্দীকে নিয়ে কোন চিন্তা নেই তার জুরি দুনিয়া আনন্দ নয় যা মরে যা মরে গেল শেষ অথচ মরা তো একটা জিন্দগি শুরু চক্ষু বন্ধ হওয়া ইচ্ছাই জিন্দগি শুরু হয়ে যায় যার কোনো শেষ নেই আর অবস্থিত শেষ এই অ্যাকসেপ্টেবল লিখতে আর এক প্রকার লোক আছে আখেরাত বিশ্বাস করে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা তকদিরও করে কিন্তু কারণ থেকে এলেন শেখে না হকানি ওলামা ইকরামের মসজিদে বসে এলেম শিখতে হবে যেহেতু আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে বিভিন্ন স্থান বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম في رسول الله أسوة حسنة আমার রসুল তোমার জন্য আদর্শ মডেল তোমার যে কোনো আমল কাজ আমার রসুলের আমলের সাথে মিলবে ওটা আমার ব্যাপারে কবুল হবে আমি তোমার দ্বারা রাজি হয়ে আর যেটা আমার রসুলের সাথে মিলবে না তুমি মর্জি মতো করো তোমার বুঝ মতো করো এটা আমার দরবারে গৃহীত হবে কবল হবে না এদিন হাতিস চলে এলাম من عبس في أمرنا هذا ما ليس منه فواص এমন আমল করবে যার রসুলের তরিকার সাথে মিল খায় না এদিকে বাতিল করে দেওয়া হবে একদম বেকার ঘোষণা করে দেওয়া হবে কোনো দ্বিতীয় প্রকার যারা এরা মেহনত করতেছে কিন্তু এলেন না থাকার দরুন এই মেহনত সব বেকার তৃতীয় রাজকে বিশ্বাস করেন এবং ওলামা ইসলামের সহবাদ থেকে এলেন শিখে রসুলের তরিকা থেকে কম বেশি যাই করে রসুলের তরিকা অনুযায়ী করে এর বাইরে কিছু করতে রাজি নেই এই শ্রেণীর লোকেরা অল্প আমল করলেও অনেক নাকি পায় এদের দেখবেন ঘুমায় আছে ওর ঘুমটা এবার ওদের দেখবেন খানা খাইতেছে ওর খানা খাওয়াই বাধা ওদের দেখবেন মেহমান আছে তার সাথে আলাপ আলোচনা করতেছে তার কষ্টবাদ দিচ্ছে এটাই বাধা আল্লাহ রসুলের একটা হুকুম আছে ওই হুকুম পালন করার জন্য মেহমানের সাথে কথা বলছে আল্লাহ রসুল বলে গেছেন মান কানাত ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়বা যে ব্যক্তি আল্লাহ করে ইমান রাখে আখের আখেরাতের দিনের পরে বিশ্বাস থাকে সে যেন মেহমানকে সম্মান করে এই হাতির আমল করার জন্য সে মেহমানের সাথে বসে পরিক্রমা দিচ্ছে তো তার ওই মেহমানের সাথে কথা বলাই বাধা হয়েছে আর আপনারা এমনিই কথা বলছে যেটা এক আমল যেটা আখেরাতের পুঞ্জি হইতে পারে জানেও না ধারণাও নেই কিন্তু এটা যে ইবাদত ও ইবাদত মনে করে রসুলের হাতির বাস্তবায়ন মনে করে সে করতেছে না তার ইবাদত হবে দুনিয়ার বৈধ কাজ নিয়ে এদের কারণে ইবাদত হয় দুনিয়ার বৈধ কাজগুলো যদি আপনি রসুলের সুন্দর আদায় করার নিয়ে করেন তখন ইবাদত হবে তা না হলে ওটা থাকবে গুণা হবে না কিন্তু সব হবে না আপনি এমনি খানা খেয়ে গেলেন আপনার কোনো নিয়ত নেই আমি রসুলের তরিকায় খাবো রসুলের তরিকা অনুযায়ী খাবো এর কোনো নিয়ত নেই ঠিক আছে খানা খাওয়া যায় গুণা হবে কিন্তু সব হবে আর তখন মনে করবেন যারা রসুল খানা খেয়েছে তিনি এইভাবে খেয়েছেন আমি সেইভাবে খাবো আমার উত্তরের সুন্দরকে জিন্দা করবো তারপর খানা আপনার ঘুম আপনার জিনিস সাথে কথাবার্তা আপনার বলা প্রত্যেকটা কাজ আপনার কথাবার্তাকে মুখে উঠাই নিলেন জাল্লা রসুল হাসান হুসাইনকে মুখে উঠাই নিতেন তাই রসুলের অনুসরণে আমি আমার বাচ্চাকে আমি আমার নাতি নাতুরকে মহাপত করবো এটা ইবাদত হয়ে গেল এমনি করবেন তো গুণা হবে না কিন্তু সব পাওয়া যাবে না তিন শ্রেণীর লোক হল আমি এখন যা বললাম এক শ্রেণীর ইবাদতের কোন খবরই নেই আর এক শ্রেণীর ইবাদত করতেছে কিন্তু এলেন নেই আর এক শ্রেণী ইবাদত করতেছে এবং রসুল স্তরিকা অনুযায়ী করতেছে একমাত্র এই তৃতীয় শ্রেণী যারা এরা কামিয়াব এদেরকে আল্লাহ তালা যে উদ্দেশ্যে দুনিয়া পাঠাইছেন এই উদ্দেশ্যে তারা কামিয়াব হয়ে গেল সাকসেসফুল হয়ে গেল সে মৃত্যুর সময় একদম হাসতে হাসতে আল্লাহ সাথে সাক্ষাৎ করবে সে যখন মৃত্যুবরণ করবে মনে হবে যে একটা আমার ঘুমায় আছে এরকম মনে হবে যখন সে মৃত্যুবরণ করে তাকে জান্নাত দেখাই দেওয়া হয় তুমি মেহনত করেছো তোমার প্রতিদান দেখো আগে দেখো তারপরে মৃত্যুবরণ করো না দেখে মৃত্যুবরণ করে কোরআন আয়াটা মমিন বান্দার মৃত্যুর টাইম আছে পাঁচশো ফেরেস্তা তাকে রিসিপশন করার জন্য تتنزل عليهم الملائكة আল্লাহ তুমি চিন্তা করো না সার হয় না আল্লাহ ও এবং সুসংবাদ নিয়ে নাও মৃত্যুমান বল নেই কিন্তু এই হায়াতে আছে কারণ ফেরেস্তারা তাকে বলতেছে ওই ফেরেস্তা থেকে সে দেখতেছে অন্য কেউ দেখতে পাবে সে দেখতে পাবে ফেরস্তাদের দেখা যখন শুরু হয় তখন মানুষের জবান বন্ধ হয়ে যায় তখন দুনিয়ার মানুষ এখন কথা বলার অনুমতি থাকে বলবে ফেরস্তা দেখতেছি আমাকে রান্নাতে সুজান্না দিচ্ছে কিন্তু বলবে এই আর ব্যবস্থা মানে এটা বলতে পারলে আল্লাহর কাছে যে ইমানশীল গাইডের দাম আছে ওটা থাকে না না দেখে ইমান আনতে হবে ওটা সব বলবে না দেখে ইমান করি হলো দেখতে পাইতেছি ফেরেস্তা দেখতে পাইতেছি ভুলরা হ্যাঁ আমাকে সালাম দিতে ওর দেখার আপনার দেখাতে এক কথা আল্লাহ যেটা চেয়েছিলেন ইমান বিল গায়েব না দেখে বিশ্বাস করতে হবে ওইটাই ইমান দেখে বিশ্বাস করা নয় ইমান না ওটা থাকবে না এই জন্য যখন সে জান্নাত দেখে ফেরেস্তা দেখে আর বলতে পারবে না বলতে পারবে না সব দেখে ফেরেস্তারা বলতেছে وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ তোমাকে জান্নাতের অর্ডার করা হয়েছিল ওই জান্নাতের সুসংবাদ নিয়ে নাও نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة আমরা ফেরেস্তারা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম মৃত্যুর পরও তোমার বন্ধু তোমাদের জানাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা আছি তোমার আমরা তোমাদের বন্ধু দুনিয়া দুনিয়ার জিন্দগিতে অফিল না সেবা আখেরা ولكم যাওয়ার পরে তুমি যা পরিমাণে খায়জ করবা তোমাকে তাই দেওয়া হবে যা খায়জ করবা প্রত্যেকের চাহিদা তোমার পূরণ করা হবে যা দাবি জানাইবা ওটাই পুরা করে দেওয়া দুনিয়াতে আল্লাহ হুকুম পুরা করে দিবে দুনিয়াতে ষাট সত্তর বছর জিন্দগি আল্লাহ হুকুম পুরা করে দিতে আল্লাহ প্রত্যেকটা আয়াস প্রত্যেকটা চাহিদা আল্লাহ তারা পুরা করে দেবে বলবে এগুলো কখন রাখেন যে মাওলা তার পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারি তার পক্ষ থেকে মেহমান তো যারা আখেরাতে বিশ্বাস করে নবী আলাইসালামের তরিকা অনুযায়ী মেহনত করেন এদের জন্য এই সুসংবাদ এই সুসংবাদ তারা সব কামিয়াব আর আগে যে দুটো বললাম এক শ্রেণী ইবাদতই করে নেই আর এক শ্রেণী করছে গলত গলত মেহনত করো ভুল মেহনত করো আমি বলছিলাম দূরে চলে যেত লক্ষ্য অঞ্চল থেকে দূরে চলে যেত প্রথম দুই শ্রেণী এরা কামিয়াব হবে কামিয়াব হবে অভাবের এলাকায় মাইকে আওয়াজ দূরে কোন এক জায়গায় রাত তিনটা কিন্তু একটা দিকে থেকে এরা মাইকে দিকে আল্লাহর নাম বলে এই যে রাত সময় থেকে তারা বাইকে জিকির আরম্ভ করলো নজরে পরও কষ্টের পরে নজর পরেও মেহনত করতেছে নিয়ে তো আল্লাহকে পাওয়া কিন্তু এই মেহনতটা রসুলের তরিকা মানুষের ঘুমের ব্যাঘাত করে মাইক দিয়ে কাউকে করতে দিকে করতে মানুষকে কষ্ট দিয়ে বিক্রি করার জন্য বলেন এই ধরনের জিকির তো হারাম আপনার যে জিকির দ্বারা মানুষের কষ্ট হবে মানুষের ইবাদত বন্দী ক্ষতি হবে এটা না চায় ওই সময় কত লোক সাহায্য থাকে পুরুষ মহিলা যত আত্মীয় আছে ফিকিরে আছে এই নাইকের আওয়াজে তারা কি একাগ্রতার সাথে আওয়াজ করতে পারে তাদের একাগ্রতা নষ্ট হয়ে যাবে না মানুষের গুণ নষ্ট করল মানুষের ইবাদত নষ্ট করল যারা রুগী তাদেরকে আরো রুগী বানাই দিল একদম ভালো সেবা এরপরে যা করতে চায় যে দূর এই দুধের কোনো অর্থমর্থ কিছু নেই কলম দুধ করতেছে আমাদের জিকির করতে চায় তাও কলম জিকির করতে চায় আল্লাহ হুকে দিতে চান কোনো টান নেই এখানে চার আলের টান দিতে এক আলের নেই এক নেই তো এরা এরা এক যে দু তিন নিয়ে তো ভালো আল্লাহকে খুশি করার জন্য কিন্তু কাজটা টোটাল হল এতগুলো ক্ষতি করলো মানুষের আল্লাহ নামটাকে বিগড়াইল গুরুটাকে বিগড়াইল মনে হয় ভণ্ডর খপ্পরে পড়ছে ভণ্ডর কোনো এলো কালাম নেই ওই ভণ্ডরদেরকে সস্তা জান্নাতের কথা বলবে এরকম তুমি আশিকা রসুল আশিকা রসুল হবে দুধ বিগড়ায় মানুষকে ক্ষতিগ্রস্ত করে এই হল তাদের এলেন নেই কষ্ট করতেছে কিছু লাভ নেই মানুষের বোঝা গোলাগার আর একটা কিন্তু ইবাদত বন্দীর মধ্যেই নেই নিজেও নামাজ পড়তে রাজি নেই ছেলেটা পড়তে আসলে তার আগ হয়ে যায় ছেলেটা তবলি মানুষের মেহনত রোজ দিলায় নামাজ আসা শুরু করছে এটা নিজেও জাহান নামের রাস্তায় চলছে ছেলেকেও আল্লাহ রাস্তায় চলতে দিচ্ছে না এরকম একজন ছেলে চৌধুরী মহারাজের দাঁত মেরে চিল্লা দিয়েছে তবে আসো ভিতরে ঢুকে গেল এখান থেকে আবিষ্কার করে গাড়ি মূল্যায়ন মানে তার দৃষ্টিভঙ্গি এইটা এমন ঘুমরা যে তার ছেলেকেও রান্না করা সে চলতে দিচ্ছে এক লোকের চিন্তা আমাকে জানানো হয়েছে অনেক প্রেশার দিয়ে গাড়ি রাখছিল গাড়িটা কাটায় কাটায় এর কয়েক মাস পরে ছেলেটা আমার মারা গেছে ওই ছেলে কি হয়েছে মারা গেছে এখন আপনি এত সৎ আয় কাজ ছিল এই যদি আমি আগে জানতাম তাহলে আর কাজটি করতাম তাহলে আর কাজটি করতাম আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আসল বাড়ি থেকে বিদেশে আপনার আমার আসল বাড়ি হলো জান্নাতে এগুলো কতগুলো রেওয়ায়তের মধ্যে আছে যে স্বদেশ প্রেম নিজের দেশের মহাব্বত ইমান মানুষ এটাকে ভুল ব্যাখ্যা করে এটা অর্থ হলো জান্নাতের মহাব্বত এই হাতিদের ভুল অর্থ হলো জান্নাতের প্রতি আমাদের দিলের মধ্যে মহাব্বত থাকতে হবে আকর্ষণ থাকতে হবে ওর জন্য মেহনত করতে হবে তো লোকেরা দেখতে পারে কি প্রত্যেকে যে যে দেশে আছে ওই দেশের মহাপত করা গাড়ি ওই দেশের মহাপতকে আমি মারা রাখতে হবে ওই দেশের কি বদিলাম যে দেশে আল্লাহ নাফার কথার আইন আইন দ্বারা দেশ চালানো হয় এ দেশের ফজিলত কি আছে যে দেশে আল্লাহ হুকুম কি দেশ চালানো হয় না আল্লাহ দুশ্মনদের আইন কানুন যে দেশ চালানো হয় সে দেশের কি ফজিলাত আছে যেটা মহাপত করে ইমান নষ্ট হয়ে যাবে গলত তো যাই হোক আমাদের আসল বাড়ি হল জান্নাত ছিলেন আমাদের প্রথম আব্বা আম্মা ছিলেন ওটা আসল বাড়ি বিদেশ বিদেশে কেন যায় বিদেশে গেলে কিছু পয়সা করি জমা করতে পারবে ওটা নিয়ে এসে দেশে এসে আবার ওটা নিয়ে দেশে ফিরে আরামে থাকবে এই জন্য মানুষরা বিদেশে যায় এখন বিদেশে যাওয়ার পরে আগে যে তিন রকম বললাম তিন রকম মানুষ আছে যারা বিদেশে যায় এরাও তিন রকম এরাও তিন রকম এক শ্রেণীর লোক আছে বিদেশে গেছে ঠিকই কিন্তু মেহনত করে না ঠিক মতো মেহনত করে না মাঝে মাঝে একটু পরে যা করে তা আবার কতবার নিয়ে খাইয়ে নিয়ে শেষ করে সপ্তাহে একজনে কিন্তু বলল যা পাইল খাইয়ে দিয়ে শেষ এই একটা বেহুদা লোক আছে এরা বিদেশে যায় এই করছে রোজগার করতেছে টাকা উড়াই দিতে একটাও জমা কিন্তু ভিসা যখন শেষ হবে আর বাড়ি আসার পালা পড়বে তখন আমার বিবি বাচ্চা সবাই অপেক্ষা আছে আমি তাদের জন্য কয় লাখ টাকা নিয়ে আসবো কয় লাখ কেন কয় হাজার টাকাও তো আমার কাছে নেই এখন আমি কিভাবে দেশে ফিরবো তাদের সামনে কিভাবে চেহারা দেখাইব তুমি পাঁচটা বছর থেকে আসলা কি আনছো আমাদের জন্য কিছুই আনিনি তারা একে দেখা দিবে এই বেহুদা পাঁচটা বছর থেকে আসলে খালি হাতে ফিরে আসতো কি মানুষ অন্য কোনো জন্য এক ধরনের লোক দ্বিতীয় এক ধরনের তারা নিজেকে মেহনত করতে গলত মেহনত করতে গলত মেহনত করতে মেহনত করার পরে কাজ সেই প্রসেস অনুযায়ী মেহনত করতে হয় তাহলে বেতন পাওয়া যায় না অলপ মেহনত করলো বা তাকে একখানে ডিউটি দেওয়া হলো যে আর একখানে ডিউটি করলো তো বিল কিভাবে সে তাহলে বলে তুমি এখানে ডিউটি করো সে বলে এখানে তো অনেক লোক আছে ওইখানে একখানে তার বুঝবো আমাদের খুব মেহনত করো কি ফায়দা ওকে বেতন কে দিবে বেতন কে দিবে বললো নিজের বুঝবো তো বললো প্রত্যেকে নিয়ম কানুন মেনে মেহনত করে কোনো নিয়ম কানুন ধার জানো বুঝবো তো এ করলো কিছু টাকা পাবে এরও খালি আছে আসতে হবে তৃতীয় যারা নিয়ম কানুন মেহনত করলো খুব স্বাবলম্বী হয়ে খরচ করলো বাকি টাকা জমা করলো ওখান থেকে পাঠাইলো তার সাথে করে নিয়ে আসলো এরা হলো দুনিয়ার দৃষ্টিতে কামিয়া যখন বিবি বাংলার কাছে ফিরে আসবে সবাই তাকে নিয়ে অনেক আনন্দ পাবে খুশি হবে তাদের ঈদ হয়ে আরে প্রথম দুই ব্যক্তি এত তাদের ফিরবে কি দিয়ে কিছুই তো যারা আখড়াকে বিশ্বাসই করলো না ইবাদতের কোনো প্রয়োজন মনে করলো না খালি ডলার ডলার টাকা টাকা করলো দুনিয়ার চাকরিক্য দেখে ভুলে গেল সে ওই পক্ষ ছিল যে কিছু কামাই ছিল শেষ কিছুই রাখে নাই বিবি বাচ্চার জন্য এই ব্যক্তি ডলার ডলার করে বা কামাইলো খাইল কিন্তু এর কোনো কিছুতে দাঙ্গা ফেলে দিতে পারবে ওখানে তার পরিবার আছে ওখানে তার ভুল আছে ওখানে তার গিলমান আছে তাদের জন্য কিন্তু তো এখান থেকে নিতে হবে নেয় নেই তো যে সদা জান্নাতে চলবে সেই সদা এখান থেকে নেয় নাই এইখানে তার চিকুর ভয়ে পড়ে এটার জন্য সময় নষ্ট করে এখন যখন একটু বুড়া হয়ে গেছে তখন তার টাইম আসছে আফসুস করতেছে কি নিয়ে যাবো আল্লাহ কাছে কি পেশ করবো এখন আফসুস করলে কি হবে আর একটু নেক হয়ে আসে কিন্তু কি জব আছে তোমার ভিসা শেষ এক সেকেন্ড পালানো হবে না যা ঠিক করা আছে এই টাইমে তোমাকে মৃত্যুবরণ করতে হবে এক সেকেন্ডে পালানো হবে তখন খালি আছে হ্যাঁ? আঙ্গুল কামড়াইতে কামড়াইতে তাকে দেখতে হবে দোজকের দিকে তারপর সে বুঝবে যে আমি ফেল আমার জিন্দগি একদম ফেল হয়ে গেল তো দাম ঠিক আছে যারা ইবাদত করে না তাদের এই হাত আর যারা গলত ইবাদত করতে চায় তারা ওই ব্যক্তির মতো ডিউটি করছে তাকে যেখানে করতে বলা হয়েছিল সেখানে করে নাই যেখানে করতে বলা হয়েছিল সেখানে করে নাই একে কে বেতন দিবে বেতন দিবে ঠিক এই তারা গলত মেহনত করতেছে আল্লাহ রসুল যেভাবে বলে গেছেন সেইভাবে করতেছে না তার উন্নত করতেছে এরা আল্লাহ কাছে কোনো বিনিময় পাবে না যেমন উদাহরণ দিলাম চারটা থেকে দিকে করবে রাত চারটার দিকে তো নিষেধ না মাইক ভাড়া করত সঠিক টিকিট করত মাইক ছাড়া সঠিক জিকির করত তাহলে নবী কারিম সাল্লাহ তরিকা মতো সব পাইত মাইকে করছে আবার আল্লাহর নাম ধরে বিগড়ে এইভাবে বলা হয় নাই তো মেহনত তো করলো ডিউটি তো দিল যদি এমন ডিউটি দিল যে ডিউটি তাকে দিতে বলা হয় নাই এও আল্লাহ কাছে কিছুই পাবে না কিছুই পাবে না সব মাসে ঘোষণা করা এই রজব মাসে সাবান মাসে এটাই কিছু হয়েছে এখন তো রজব আর সামনে সাবান এই দুই মাসে এই ধরনের কাজ বেশি হয়েছে অর্থাৎ যারা ইবাদত করে একদিন তো করেই না যারা করে তাদের কোনো একটা গ্রুপ ওই ইবাদতটা এমন ভাবে করতেছে যেভাবে আল্লাহ বলেন নাই যেভাবে আল্লাহ রসুন বলেন নাই ওইভাবে করতেছে তাহলে কি ফায়দা যেমন তারা লাইলাতুল মেয়েরাজে সবে বরাত সবে পর্যন্ত প্রত্যেক বছর আছে প্রত্যেক বছর আছে ওর ফজিলার হাতিদের মধ্যে আছে কিন্তু লাইলাতুল মেয়েরাজের তারিখ ওই তারিখ তো প্রত্যেক বছর আসবে কিন্তু লাইলাতুল মেহরাজ হবে না এটা পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে লাইলাতুল মেহরাজ একবার হয়েছে ওর আগেও হয় নাই পরেও হবে না কারণ রসুল্লাহামকে বোরাকে করে তারপরে বোরাকের পিঠে একটা মেম্বারের মতো জিনিস দিয়ে খাস আসমানের উপরে নেওয়া হয়েছে তিনি আল্লাহকে দেখছেন আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে তিনি আমাদের জন্য তিনটা হাদিয়া নিয়ে আসেন একটা পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে মেহরাজ একবার হয়েছে ওর আগেও হয় নাই পরেও হইবে না এটা অনেক লোকদের প্রত্যেক বছর পালন করে তাতে বুঝতে হবে আমি যে এই বছর পালন করলাম এই বছর কে মেয়েরাজে গেছে গেল কে চোখ যায়নি তারিখ আসা কথা আর লাইলাতুল মেরাজ হওয়া আর এক কথা লাইলাতুল মেরাজ আর কোনদিন হবে আমরা কিছু লোক যে এখানে মন পড়া ইবাদত করি রাত্রে অনেক ইবাদত করে তোরা ফাঁকের পরে তোরা এক এতবার তোরা ফাঁকের পরে তোরা কাফেরও এতবার ওই রাত্রে ইবাদত করার কথাই আসে নাই নর্মাল অন্য রাত্রে যা করা হয় ওই রাত্রেও তাই করা হবে ওই রাত্রে বেশি বাদত করতে হবে তার কোন হাদিস নেই অথচ বেশি বাজার করতেছে তা এমন তরিকায় যেটা হাতিতে নেই কোন হাতিটা সেটা ভাষায় পড়ে এতবার আবেদন করতে হবে তোরা ভাষার পরে এতবার তোরা এক লাভ করতে হবে হাদিস বই এইগুলো বক্তদুল মমিনিন ফেরাজুল সালেকে তারা লিখতে প্রত্যেকে লিখতে আল্লাহ জানে কোনো রেফারেন্স নেই কোন হাওয়ালা নেই অথচ এখানে সব বিখ্যাত হওয়া ইতিহাস লেখা হয়েছে বিশাল কিন্তু এই যে তারা আমল করতেছে আমার দিনের রোজা রাখতেছে মেয়েরাজের দিনের রোজা রাখতেছে কোন চাকরিতে পাওয়া যায় এরা মেহনত করলো কিন্তু যেহেতু এই মেহনত আল্লাহ বলেন নাই আল্লাহ রসুল বলেন নাই সব কিছুই হবে না আরো বেদার কাজ করার ধরুন জঘন্য গুণা হবে অন্য গুণা থেকে তোবা নসিব হয় বেদাত থেকে তোবা নসিব হয় অন্য গুণাকে গুণা মনে করে বেদাতকে ইবাদত মনে করে অন্য গুণাকে লোকেরা গুণা মনে করে মদ খেতে সেও বুঝে আমার অন্যায় হয়েছে আর তোমার তোবা করবে প্রত্যেকটা অন্যায়কারী বুঝে আমি অন্যায় করছি কিন্তু সে যে রোজা রাখতেছে তো বহুত बहुत খাবার है করছে তো সে থেকে তবা পাবে কেন তো তবা করতেছে না এই রোজা এই এই নামাজ আমার অনেক জায়গায় লাইলাতুল বরাত লাইলাতুল মেরাজে তাহাজুদ নামাজ পড়া জামাত করে তাহাজুদ নামাজ পড়া জামাত করে সালাত তসবির নামাজ পড়া জামাত করে অথচ আল্লাহ রসুল সাল্লাহ নকল নামাজ জামাতে পড়ার অনুমতি দেন অথচ তারা করে সারা রাত এই নামাজটা পড়বে সারা রাত এই জামাতের সাথে তারা মসজিদের মধ্যে এই নামাজটা পড়বে কত কষ্ট করবে ওই রাস্তাটা ঘুমায় নিয়ে খুব খালেন আল্লাহকে পাওয়ার জন্য করলে কি হবে রসুলের তরিকার বাইরে চলে গেছে রসুল্লাহ নকল নামাজ একা কাপাতে বলে নকল নামাজ মানে আল্লাহ তালার সাথে একান্ত সাক্ষাৎ নকল নামাজ মানে আল্লাহ সে আগ্রহে একান্ত সাক্ষাৎ আমি আগেও বলছি আপনাদেরকে কোন বড় ব্যক্তি যা আপনাকে একান্তে ডাকে তুমি একা না তোমার সাথে আমার কিছু কথা আছে আপনি এক পাঁচ লোক নিয়ে গেলেন তার সাথে স্যার আপনি একা দিলেন আমি আপনার সম্মানার্থে পঞ্চায়েত চললে বলেন কি বলবে না তো জামাতের সাথে ফরজ নামাজে জামাতের সাথে পড়ে তো জামাত বন্ধ সাক্ষাৎ কিন্তু নকলকে আল্লাহ রাখতে বান্না তার আবেদন নিবেদন ডাইরেক্ট আল্লাহর সাথে পেশ করবে আল্লাহ তার মাঝে আর চলবে সে পেশ করতেছে তার আল্লাহ খুঁজতেছে তার আল্লাহ এগুলো মঞ্জুর করে তার জন্য বরাদ্দ করে দিচ্ছে এই নামাজ খবর আসলে আল্লাহ তারা বাতিল করে দিবেন যে একান্ত সাক্ষাতে দলবল নিয়ে আসছে না দেখেন এই লোকগুলো সারা রাত জানলো মসজিদে থাকলো নামাজ পড়লো সব দিন দিল মসজিদে থাকলো সারা রাত জানলো নামাজ পড়লো বাহ্যিকভাবে প্রত্যেকটা জিনিসে বাজার কিন্তু এর হবে গুণা আমি আগেও বলেছি আসলে ময়দানে আল্লাহ আব্বুল আলমিন ইবাদতকে গণনা করবেন না ওজন করবেন আল্লাহ তালা ইবাদতকে গণনা করবেন না কে কত ইবাদত নিয়ে আসছে এটা গণনা করবেন না মিজান নামক দাড়ি পাল্লায় ওজন করবে আর আমলের ওয়েট হবে রসুলের সুন্দর অনুযায়ী আমল করবে নবী করিম সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী যদি আপনি আমল করেন তাহলে আপনার আমলের মধ্যে ওয়েট পায়দা হবে ওজন হবে এই লোকগুলো সাদা মসজিদে থাকলো সাদা ভাত থাকলো জামাতের সাথে ইমাম সাহ তাদেরকে নিয়ে নামাজ করে তাহাজুদ পড়লো নামাজ করে সালাতুল তাজি পড়লো এর করোনার মধ্যে রসুলের তরিকা নেই রসুলের তরিকা যখন নেই সারা রাত্রে ইবাদত যখন মিজান যখন পাল্লায় তোলা হবে কোনো ওয়েট আসবে না কোনো ওয়েট আসবে না কিচ্ছু ওজন আসবে না বরং গুণার পাল্লা ভারী হবে ওটা দিয়ে গুণা হয়েছে আর আর এক লোক সে নিজের ঘরে দশ টাকা পড়ছে চুপচাপ চুপচাপ পড়ছে তখন তো চুপচাপ করতে পারে পরে যখন ঘুম আসছে ঘুমে ধরছে ঘুমাই সারা বাদত করা কিন্তু শরীর পছন্দ করে সারা রাত ইবাদত করা মাফি করা এগুলো শরীরকে পছন্দ করে না এই জন্য এতে হজরের নামাজ নষ্ট হয়ে যায় হজর তো আমরা করতে আসবে তো তার ব্রেন কাজ মাথা খালি ঘুরাই দিচ্ছে কি পড়লো না পড়লো এক রেখা পড়লো না দুই রেখা পড়লো সে কিছুই করতে পারে তো মাথা ঘুরাই দেয় তবে করতে দেয় ফরম নষ্ট করে দিলেন এটা আল্লাহ তালা পছন্দ করে এগুলো সারা জায়গা এটাই অপছন্দনীয় তাই কবিরের নামে জাগেন তাই ওয়াজ মাহবিলের নামে জাগেন তাই সবে বরসের নামে জাগেন তাই সবে কদরের নামে জাগেন পছন্দ করে না শুধু ফজরের নামাজ নষ্ট যখন ঘুম ঘুম তখন খেয়াল করতে করতে ঘুমায় দাও ঘুমায় দাও এখন যদি না ঘুমাও তো তোরা কেরাত উল্টা পাল্টা পড়বা তোরা তোমার জন্য বদয়া দেবে তোরা তোমার জন্য বদয়া আসবে ঘুমায় দাও এই নিয়ে ঘুমাও আল্লাহ কৌফিক দিলে আবার উঠবো শেষ কাছে আবার উঠবো এই নিয়ে ঘুমায় দাও এই লোকটা দু দশ টাকা পড়লো ওটা আল্লাহ হুকুম অনুযায়ী হয়েছে নবীর তরিকা অনুযায়ী হয়েছে আর ঘুমায় গেছে ওটা কার হুকুম তার রসুল সাল্লাহ সুন্দর ইবাদত করতে গেলে করতে করতে ঘুমাচ্ছে ঘুমায় ওই ঘুমের মধ্যে রসুলের শূন্যতা দূর টাকা পড়ছে ওখানে রসুলের তরিকা আছে ঘুমাই গেছে ওখানে কি আছে তরিকা আছে আবার ফজর পড়ছে ওখানে তরিকা আছে ভাবে আপনি এই লোকটার ইবাদত কম দেখবেন এর ইবাদত কি দেখবেন কম কিন্তু কম হোক এর মধ্যে নবী করিম তরিকা আছে এই তরিকা থাকার পর্বতে আসরের ময়দানে এইগুলো তো দাড়ি পাল্লায় তোলা হবে তো সাংঘাতিক ওজন হবে বহুত ওজন সহিভাবে হলে ওই ন্যায় খুব ওজন বুখারি সাথে যাবে না দুটা বাক্য এরকম আছে যা রহমান নিকটে প্রভাব প্রিয় জবানে খুব সহজ আর মিজান নামক দাড়ি পাল্লায় খুব বেশি ওজন দা বুখার শরীফের শেষ কি সে দুটা বাক্য سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আমার কথা বললাম না এটা এই সবে মেরাজ নিয়ে এই সবে মেরাজ নিয়ে মানুষের বহু গলত কাজ করছে মেহনত ঠিকই করতেছে কিন্তু কোনো ওজন আছে সব মেহনত থাকে এই জন্য আপনাদের ক্ষেত্রে আমার দরকার যে সহি মাস্টার দেবে আপনি ইবাদত অল্প করেন এই অল্প ইবাদত আপনার মাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ওঠে অনেক ওজন আসবে আপনার লেখির দাড়ি পাল্লা ঢুকে যাবে উনার দাড়ি পাল্লা হালকা হয়ে যাবে আপনার জন্য নাজাতের ফেসলা হয়ে যাবে কাজেই এই সমস্ত রাত নিয়ে ওই মকসুদুল মোমিনের পড়বেন হিসাব কিতাব ঘর থেকে সরাই নেবেন ব্যক্তিদের রাখেন ওলানায় কেরাতে জিজ্ঞাসা করেন অল্প করেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমল করা প্রফিক